তো এতেকাফ সুন্নতে মুয়াক্কাদা কিফায়া কিফায়া হলো এটা এই অনেকের পক্ষ থেকে বা মহল্লাবাসীর পক্ষ থেকে কেউ কেউ আদায় করলে হয়ে যায় তো সেই হিসেবে যদি এতেকাফ পুরো মহল্লা থেকে একজন আদায় করে তাহলে সুন্নতে মোয়াক্কাদা আদায় হয়ে যাবে আর সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি কেউ আদায় না করে তাহলে সবাই গুণাগার হবে এ হলো সুন্নতে মোয়াক্কাদা সুন্নতে মোয়াক্কাদা কিফায়া তো এতেকাফের মধ্যে সবচেয়ে বড় ফায়দা এতেকাফের এটা হলো এর মধ্যে সবে কদর পাওয়া যায় সবে কদর নির্দিষ্ট কোনো রাত না এটা সম্ভাবনা বেশি সাতাশ তারিখে রাতে সাতাশে রাতে হতে পারে নাও তো হতে পারে হাদিসের মধ্যে আছে যে তোমরা রমজানের শেষ দশকের রাতগুলোতে সবে কথা তালাশ করো তো যে রাতেই হোক এতে কাপ যে করবে সে সবে কথা পাবেই এতে কাপের মধ্যে একটা আরেকটা বড় ফায়দা হলো যে যদি কেউ এতে কাপ করতে গিয়ে পুরো সময় তো আর এবাদত করতে এই যে কোনো নফল ইবাদত নামাজ তেলাওয়াত জিকির আসকার এগুলো করতে পারবে না তার ঘুমাইতে হবে এতে ক্যাফের মধ্যে তাকে কিছু সময় বিশ্রাম নিতে হবে কিছু সময় তাকে চুপচাপ সে থাকবে এমনি নিরিবিলে বসে থাকবে তো যে সময় যেভাবে সে কাটাক যদি কোনো গুনাহের মধ্যে তার না কাটে সময়টা এমনি চুপচাপ বসে রইল সে ঘুমাইলো কিন্তু সেটা এতেকাফের মধ্যে আছে আর এতেকাফ এমনি একটা ইবাদত তো সবে কদরের পুরা রাত তার এবাদতের ভিতর দিয়ে কেটে গেল তো এটা আর কোনোভাবেই সম্ভব না গাফের মধ্যে যেহেতু মসজিদের পরিবেশে থাকা হয় তাই মসজিদের বাইরে স্বাভাবিকভাবেই বরাবর মসজিদে থাকার মাধ্যমে অনেক গোনা থেকে বেঁচে থাকার মাধ্যমে ফেরেস তাদের কিছু গুণ কিছু বৈশিষ্ট্য হাসিল হয় ফেরেস তাদের সঙ্গে একটা সাদৃশ্য অর্জিত হয় তো এই জন্য আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব এতেকাফ করা এতেকাফের মূল সময় তো শুধু এতেকাফ না যে কোনো ইবাদতের মানে তৃপ্তির সঙ্গে ইবাদত করার মূল সময় তো হলে যৌবনের সময় বুড়ো হয়ে গেলে তো সেটা এই কবরের টানে ভয়ে নানানভাবেই করা হয় ওই সময় ইবাদতে তৃপ্তি পাওয়া যায় না তৃপ্তির সময় হল যখন শরীরে শক্তি সামর্থ্য থাকে তখন ইবাদত করলে যে কোনো ইবাদতে মানে তৃপ্তি পাওয়া যায় তো এতেকাফের স্থান কোথায় এতেকাফ করা যাবে তো পুরুষের জন্য মসজিদে এতেকাফ করতে হবে যে মসজিদে জমার নামাজ পড়া হয় তো ওই মসজিদে এতেকাফ করলে বেশি ভালো যাতে জমার নামাজের জন্য তাকে আর মসজিদের বাইরে যেতে না হয় আর যদি কোনো মসজিদে জমা আদায় করা না হয় পাঁচ অক্ত নামাজ হয় জমা হয় না তো ওই মসজিদেও এতেকাফ করা যাবে তবে জমার নামাজের সময় সে শুধু নামাজের সময়কে নামাজটা পরে আসবে এমন সময় যাবে যে সময় গেলে সে চার রাকাত বা ছয় রাকাত নামাজ পড়লে তার খুদবার সময় শুরু হয়ে যায় খুদবার শুরু হয়ে যায় এমন সময় হিসাব করে সে যাবে আবার খুদ্া হবে নামাজ হবে নামাজের পরে সে ওই চার ছয় রাগাত নামাজ পরে সে আবার চলে আসবে তার আগের মসজিদে ওই মসজিদে থাকবে না হ্যাঁ, যদি ওই মসজিদে থাকে যে সে যদি চায় যে আমি এতে কাপটি মসজিদে শেষ করি আবার এখন সুযোগ আছে বাকি না করা ভালো এটা মাকরু হবে ভালো হলো তার আগের মসজিদে সে জমা পরে চলে আসবে <clears throat> এতে কাপ এর সময় শুরু হয় শেষ দশক তো ২০ তারিখ সন্ধ্যা থেকে মানে ২০ তারিখ দিবাগত সন্ধ্যা থেকে যেহেতু একুশ তারিখের সন্ধ্যাটা আগে শুরু হয়ে যাচ্ছে তো সূর্যাস্ত থেকেই এতে ক্যাপের সময় শুরু হয়ে যায় তাই অবশ্যই বিশ তারিখ সূর্যাস্তের আগে বিশ সোজা সূর্যাস্তের আগে মসজিদে চলে আসতে হবে মসজিদের সীমানা ঢুকে যেতে হবে আর একেবারে চাঁদ দেখা পর্যন্ত এতে ক্যাপে থাকতে হবে তো হতে পারে নয় দিন হতে পারে দশ দিন শেষ দশক যতদিনই হলো নয় দিন হতে পারে দশ দিন হতে পারে তো এতে ক্যাফের মধ্যে পায়খানা প্রস্রাব করা ছাড়া আর ফরজ গোসল ওজু এবং সুন্নত গোসল জমার জন্য গোসল করা সুন্নত জমার গোসলের জন্য যাওয়া যাবে তো একেবারে এই মানবিক প্রয়োজনগুলো ছাড়া অন্য কোনো প্রয়োজনে এতেকাফের জন্য যদি কেউ মসজিদে যায় এরপরে মসজিদ থেকে বের হইতে পারবে না এমনকি জানাজান আমাদের জন্য মসজিদ থেকে বের হইতে পারবে না এবং রুগী দেখার প্রয়োজনে মসজিদ থেকে বের হইতে পারবে না যদি মসজিদের মধ্যে তার খাবার এনে দেওয়ার মতো কেউ নাই বাড়ি থেকে খাবার এনে দেবে এমন কেউ তার নাই তাহলে সে খাবার আনার জন্য সে বের হইতে পারবে তবে খেতে হবে মসজিদে এসে খাবার নিয়ে আসবে নিয়ে এসে মুষ্টি দেখাবে এমন সময় যাবে যখন খাবারটা প্রস্তুত থাকে আর দেরি করবে না হ্যাঁ যদি এমন হয় সে গেল তার ধারণা ছিল যে খাবার রেডি গিয়ে দেখা গেল রেডি হয়নি এখন প্রস্তুত হয়নি একটু দেরি হচ্ছে ওইটা সমস্যা নেই কিন্তু সে একটু অনুমান করে যাবে যেন দেরি না হয় তো এতে কাফের মধ্যে জরুরি বিষয় হলো এতে কাফের জন্য রোজা রোজা থাকা আবশ্যক রোজা রাখতেই হবে এতে কাফের তো যদি কোনো কারণে রোজা ভেঙে যায় আমরা অনেকগুলো কারণ বললাম অনিচ্ছাকৃত রোজা ভাঙতে পারে ইচ্ছা করে ভাঙা হতে পারে তো যে যে কোনোভাবেই হোক অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত যদি রোজাটা ভেঙে যায় তাহলে তার এতেকাফ হবে না সুন্নত সুন্নতে মোয়াক্কাদা বা ওয়াজিব এতেকাফের জন্য রোজা আবশ্যক তো রোজা রাখতে হবে রোজা ভেঙে গেলে এতেকাপ ভেঙে যাবে যদি কেউ যে কারণগুলো বললাম মানবিক প্রয়োজন ছাড়া অন্য কোনো এমনি যদি কেউ বা অন্য কোনো প্রয়োজনে যদি কেউ মসজিদের সীমানার বাইরে যায় তাহলে তার এতেকাপ ভেঙে যাবে মসজিদের সীমানা বলতে যতটুকু জায়গার মধ্যে যতটুকু জায়গাকে মসজিদ কর্তৃপক্ষ মসজিদ কমিটি মসজিদ হিসেবে নির্ধারণ করেছে মানে যেখানে স্বাভাবিক নামাজ হয় নামাজ কোনো রাস্তায়ও হয় এটা কিন্তু মসজিদ না মসজিদে কিছু জায়গা থাকে যে জায়গাগুলো মসজিদ মানে মসজিদের কম্পাউন্ডের অন্তর্ভুক্ত থাকে মসজিদের মালিকানাধীন জায়গাগুলো মসজিদের কোনো রুম থাক ইমাম সাহেবের রুম থাকতে পারে বা অন্য কোনো কিছু ফাঁকা জায়গা থাকতে পারে সেখানে জামাত মাঝে মাঝে নামাজও হয় কিন্তু সেটা মসজিদের অন্তর্ভুক্ত না মসজিদের সীমা না তো মসজিদের সীমার ভিতরে থাকতে হবে বারান্দাও সমস্যা নেই কারণ বারান্দা মসজিদের অংশই তো মসজিদের সীমার ভিতরে থাকতে হবে বাইরে গেলেই এতেকাপ ভেঙে যাবে তো যদি এতেকাপ ভেঙে যায় তাহলে কি হবে তো এতেকাপ ভেঙে গেলে তো এতেকাপটা কাজা করতে হবে তো দশ দিনের কাজা করতে হবে না তো যেই দিন ভাঙছে ওই দিনের কাজাটা করলেই হবে তো যদি সম্ভব হয় তাহলে ওই রমজান যদি বাকি থাকে দুই চার দিন বাকি থাকে তাহলে ওই রমজানেই একদিন আবার সন্ধ্যা থেকে নিয়ে পরের দিন সন্ধ্যা পর্যন্ত সে এতেকাফ করে নেবে তাহলে তার কাজাটা আদায় হয়ে যাবে আর শূন্যতা ভেঙেই গেছে এরপরে সে চাইলে নফলে এতেকাফ করতে পারে আর তার সব নফল হয়ে যাবে এখন সে নফলে এতেকাফ করতে পারে আর না করলে সমস্যা নাই তো রোজা এতেকাফ ভেঙে গেলে দশ দিনের কাজা করতে হবে না একদিনের কাজা করলেই হবে আর যদি ওই সময় মানে ওই বছর রমজানের মধ্যে যদি সে আদায় করতে না পারে তাহলে রমজানের পরে আদায় করবে তাহলে তার জন্য জরুরি হলো যে সন্ধ্যা থেকে নিয়ে পরের দিন সন্ধ্যা পর্যন্ত তাকে মসজিদে থাকতে হবে এবং তাকে রোজাও রাখতে হবে এতেকাফ এই যদি লোক পাওয়া না যায় তাহলে পারিশ্রমিক দিয়ে এতেকাফ করার একটা রেওয়াজ আমাদের সমাজে চালু আছে এটা জায়েজ না মানে এতেকাফ একটা নির্দিষ্ট এবাদত ওই এবাদতের বিনিময়ে সে নিতে পারবে না কোন কোন সময় এতেকাফ ভাঙ্গা এমনি ভাঙ্গা জায়েজ হয় যেমন কি অসুস্থ হয়ে পড়লো এখন মসজিদে তার থাকা সম্ভব হচ্ছে না কাপ ভেঙে সে ঘরে চলে যেতে পারবে তবে একদিন কাপ কাজা করতে হবে এই তার সামনে কেউ আগুনে আগুন লাগছে কোথাও আগুন নিবাইতে হবে কেউ নাই বা পারছে না তখন সে যেতে পারবে আগুন নিবানোর জন্য যেতে পারবে সমস্যা নাই কেউ পানিতে ডুবে মারা যাচ্ছে ওই সময় সেই ডুবন্ত ব্যক্তি ওঠানোর জন্য সে মসজিদ থেকে বের হয়ে তাকে উঠায় আনতে পারবে তাহলে এতে ভেঙে যাবে কাজা করতে হবে বাকি এতে কোনো গুণা হবে না যদি তার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ে বাবা মা ছেলে মেয়ে স্ত্রী এমনকি অসুস্থ হয়ে পড়ে বা এমনকি অসুস্থ হয়ে পড়ে যে তাকে ছাড়া সেবা করার মতো কেউ নেই এবং এটা সেবাটা করা খুব জরুরি তো ওই অবস্থায় এতেকাপ ভেঙে তার সেবা করাটাই ভালো পরে একদিনের এতেকাপ কাজা করে নেবে সমস্যা নেই আর মহিলাদের এতেকাপ যদি মহিলা এতেকাফ করতে চায় তাহলে তাদের এতেকাফের জন্য তাদের ঘরে একটা নামাজের নির্দিষ্ট জায়গার মধ্যে এতেকাফ করবে এমনি তো মহিলাদের নামাজের নির্দিষ্ট জায়গা থাকা উচিত প্রত্যেকের ঘরেই যদি জায়গা থাকে তাহলে ওখানে এতেকাফ করবে ওখান থেকে বের হবে না আর যদি জায়গা না থাকে তাহলে একটা জায়গাকে নির্দিষ্ট করে নেবে যে জায়গাকে নির্দিষ্ট করবে সে ওখানে থাকবে এর বাইরে যাবে না আর যদি কোনো মহিলা স্বামী বাড়িতে থাকে তাহলে এতে ক্যাফের আগে অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে এতে ক্যাফে বসবে এতে ক্যাফের জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদে হারাম মসজিদে হারাম সবচেয়ে উত্তম জায়গা এরপরে মসজিদে নববী এরপরে মসজিদে আকসা আর এরপরে যে কোনো জামে মসজিদ জামে মসজিদের পরে পাঞ্জাগারা নামাজ হয় এমন যে কোনো মসজিদ